সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে যদি ভেতরে কিছু না থাকে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাটে এমনটি যদি হয় বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো কিছু নয় উপরে ফিটফাট ভিতরে সদর ঘাটে এমনটি যদি হয় বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো কিছু নয় মাটির বাসনটা ভালো কি মন্দ বাজিয়ে নিতে হয় চেহারাতে শুধু যায় না তো পাওয়া আসল পরিচয় সেজন্য এ কথাটা সদাই মনে রাখতে হবে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে দেখতে যদিও এই মানুষের হাত পা সবই আছে চরিত্রে কিন্তু পশুহার মেনেছে ওই মানুষটার কাছে দেখতে যদিও এই মানুষের হাত পা সবই আছে চরিত্রে কিন্তু পশুহার মেনেছে ওই মানুষটার কাছে ছুরাতে চিকচাক ঝিকঝাক হয়ে লাভ আর হবে কত সিরাতের চেহারা হয় যদি লেজওয়ালা ওই বানরের মতো তাহলে রক্তে মাংসে করা এই বডি দিয়ে কি হবে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে যদি ভেতরে কিছু না থাকে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে গুণহীন সুন্দরী সারাটা জীবন ভর বাড়ায় শুধু জ্বালা ভালো অনেক ভালো জাতের মেয়েটা যদিও হয় কালা গুণহীন সুন্দর সারাটা জীবন ভর বাড়াই শুধু জ্বালা ভালো অনেক ভালো জাতের মেয়েটা যদিও হয় কালা সুন্দর নামের ওই লেবেল দেখে কেউ খেয়েও না ধোকা চকচক করিলে কেমিক্যাল কখনো স্বর্ণ কি হয় রে বোকা সেজন্য ভালোভাবে চিনে নিতে হবে সাইনবোর্ডে কি হবে সাইনবোর্ডে কি হবে দাড়ি মুচকামিয়ে প্যান্ট কোট পড়িলেই ভদ্র হওয়া যায় না পাঞ্জাবি পাগড়ি পড়িলেই তো আর দরবেশ তারে কয় না দাড়ি মুচকামিয়ে প্যান্ট কোট পড়িলেই ভদ্র হওয়া যায় না পাঞ্জাবি পাগড়ি পড়িলেই তো আর দরবেশ তারে কয় না নরম সুরে কেউ কথা বললেই তো সহজ সরল নয় এমন লোকের তো ভিতরটা দেখো জিলাপির মতো প্যাচ সেজন্য ভালোভাবে বুঝতে হবে সাইন বোর্ডে কি হবে সাইন বোর্ডে কি হবে সাইন বোর্ডে কি হবে সাইন বোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে যদি ভেতরে কিছু না থাকে সাইন বোর্ডে কি হবে সাইন বোর্ডে কি হবে সাইন বোর্ডে কি হবে www.onibus.in